บุ๊กทูหนึ่งร้อยแอคชูแอคชูคำวิเศษกริยาวิเศษนกริยาวิเศษนเคย ยังไม่เคยอาท গ กิে ক ে এ খ ุোุรจุนตุนอย আগে থেকেই এখনো পর্যন্ত নয় คุณเคยไปเบอร์ลินหรือยัง আপনি কি এর আগেও বার্লিনে ছিলেন আপনি কি এর আগেও বার্লিনে ছিলেন ไม่ ยังไม่เคยเลยค่ะ না এখনো পর্যন্ত নয় না এখনো পর্যন্ত নয় ใคร ไม่มีใคร เกาเกเกาเกนาเกาเกเกาเกนาคุณรู้จักใครที่นี่ไหมคะอาบนีเอขานีเกาเกเจเนนอาบนีเอขานีเกาเกเจเนนไม่ ดิฉันไม่รู้จักใครที่นี่ค่ะน้าอามีเอขานีเกาเกชินีน้าน้า আমি এখানে কাউকে চিনি না ইক নিট ইক মাই নান একটু দেরি খুব বেশি দেরি নয় একটু দেরি খুব বেশি দেরি নয় আপনি কি এখানে আরো বেশি সময় থাকবেন আপনি কি এখানে আরো বেশি সময় থাকবেন ไม่ ดิฉันอยู่ที่นี่อีกไม่นานค่ะ না আমি এখানে খুব বেশি সময় থাকব না না আমি এখানে খুব বেশি সময় থাকব না อะไรอีก ไม่อีกแล้ว অন্য কিছু অন্য কিছুই না অন্য কিছু অন্য কিছুই না คุณอยากดื่มอะไรอีกไหมอาบนิกี่อุนนุกิชูปานกูร์เตจานอาบนิกี่อุนนุกิชูปานกูร์เตจานไม่ ดิฉันไม่อยากดื่มอะไรอีกแล้วค่ะน่าอามิอาร์กิชุยใจน่ะน่าอามิอาร์กิชุยใจน่ะอะไรบ้างแล้ว ยังไม่เลย আগে থেকেই কিছু এখনো পর্যন্ত কিছুই না আগে থেকে কিছু এখনো পর্যন্ত কিছুই না মাই আপনি কি আগে থেকেই কিছু খেয়েছেন আপনি কি আগে থেকেই কিছু খেয়েছেন মাই ไม่ดิฉันยังไม่ทานอะไรมาเลยค่ะ না আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি না আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি มีใครอีก ল্যাও অন্য কেউ কেউ না অন্য কেউ কেউ না ইক মাই আর কারো কফি চাই আর কারো কফি চাই মাই